আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার হৃদয়েতে জং ধরেছে পাপেরি ভারে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি হে আছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা কর তুমি দিন দুনিয়ার মোহে পড়ে ভুলেছি প্রভু এই তোমার দিন দুনিয়ার মোহে পড়ে ভুলেছি প্রভু এই তোমারে দিন দুনিয়ার মোহে পড়ে ভুলেছি প্রভু এই তোমারে বেছে আছি তোমারি দয়ার সাগরে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি রে অধমে রে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি এ অধমের চাও যদি দিও মোর জাহান নামে দুঃখ বেদনা নাহি মনে চাও যদি দিও মোর জাহান নামে দুঃখ বেদনা নাহি মনে চাও যদি দিও মোর জাহান নামে বেদনা নাহি মনে তোমার দিদার নিয় ধন্য করে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি অধমে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি অধমে আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার আমরা পাপি গুনাগার প্রভু তুমি পরোয়ার হৃদয়েতে ঝং ধরেছে পাপেরি ভারে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা কর তুমি তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি অধমেরে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি অধমেরে তুলেছি দুটি হাত তোমার তরে প্রভু ক্ষমা করো তুমি